روم جانے ریکٹ ر সফল হলো কি আজকে ভাই সওয়াল চাঁদ খুশির মুকুতা ওই নীল আকাশে উঠল চাঁদ ওই নীল আকাশে উঠল চাঁদ ওই নীল আকাশে দেখ রে চাঁদ রমজানের কঠোর সাদন সফল হলো কি আজকে কে ভাই সওয়াল চাঁদ খুশির বুকুতা ওই নীল আকাশে উঠল চাঁদ ওই নীল আকাশে উঠল চাঁদ ওই নীল আকাশে দেখে রে চাঁদ ঈদুল ফিত্র প্রেমের দোলায় দুলিয়ে দিল সবার প্রাণ ঈদুল ফিত্র প্রেমের দোলায় দুলিয়ে দিল সবার প্রাণ তাই তো আজি উঠল জেগে মুসলিমের খুশির বান ওই নীল আকাশে উঠল চাঁদ ওই নীল আকাশে উঠল চাঁদ ওই নীল আকাশে দেখ রে চাঁদ জানের কঠোর সাদন সফল হলো কি আজকে ভা তাই সওয়াল চাঁদ খুশির বুকুতা ওই নীল আকাশে উঠল চাঁদ ওই নীল আকাশে উঠল চাঁদ ওই নীল আকাশে দেখ রে চাঁদ সওয়ালের সুপ্রভাতে মোদের দাওয়াত দিয়ে যায় সওয়ালের সুপ্রভাতে মোদের দাওয়াত দিয়ে যায় ওর চাদর শুনে রাখনা নীল রমাদন বিদায় ওই নীল আকাশে উঠল চাঁদ ওই নীল আকাশে উঠল চাঁদ ওই নীল আকাশে দেখে রে চাঁদ রম জানের কঠোর সাদন শাসন সফল হলো কি আজকে ভাই সওয়াল চাঁদ খুশির মুকুতা ওই নীল আকাশে উঠল চাঁদ ওই নীল আকাশে উঠল চাঁদ ওই নীল আকাশে দেখ রে চাঁদ একটি মাস দিবসেতে কাটালাম খোদার বিধান একটি মাস দিবসেতে কাটালাম খোদার বিধান লোভী মনটা সুদূরেছে কি একটু ভেবে দেখো ভাই ওই নীল আকাশে উঠল চাঁদ ওই নীল আকাশে উঠল চাঁদ ওই নীল আকাশে দেখে রে চাঁদ রুম জানের কঠোর সাদন সফল হলো কি আজকে ভাই সওয়াল চাঁদ খুশির মুকুতারা ওই নীল আকাশে উঠলো চাঁদ ওই নীল আকাশে উঠলো চাঁদ ওই নীল আকাশে দেখে রে চাঁদ এতি মেরে যদি না করি সেবা মোর নবীজি রাখতে মান এতিমের যদি না করি সেবা মোর নবীজি রাখতে মান আতুরে যদি না করি খুশি দিয়ে তাদের ফেতেরা দান করো তাদের ফেতেরা দান করো তাদের ফেতেরা দান করো তাদের ফেতেরা দান রুম জানের কঠোর সাধন সফল হল কি আজকে ভাই সওয়াল চাঁদ খুশির মুকুতা ওই নীল আকাশে উঠল চাঁদ ওই নীল আকাশে দেখে রে চাঁদ ওই নীল আকাশে উঠল চাঁদ এসব বিহীন মোদের সিয়াম সাধন হইনি রোজা সার্থক এসব বিহীন মোদের সিয়াম সাধন হইনি রোজা সার্থক আতর গোলাপ নব পোশাক হবে মোদের অনাথ হবে মোদের অনাথ হবে মোদের অনাথ হবে মোদের অনাথ লোক রমজানের কঠোর সাধন সফল হলো কি আজকে ভাই সওয়াল চাঁদ খুশির বুকুতাগা ওই নীল আকাশে উঠলো চাঁদ ওই নীল আকাশে দেখে রে চাঁদ ওই নীল আকাশে উঠলো চাঁদ কবি এম ডি ফারিকুল বলে তোমার শোনো রোচাদান শোনো কবি এম ডি ফারিকুল বলে তোমার শোনো রোজাদান শোনো নামে মেনে ওই কোরআন হাদিস সপ হবে যে অনাথ সপ হবে যে অনাথ সপ হবে যে অনাথ তক সাপ হবে জেওয়ানা তক রমজানের কঠোর সাধন সফল হল কি আজকে ভাই সাওয়াল চাঁদ খুশির মুকুতাগা ওই নীল আকাশে উঠল চাঁদ ওই নীল আকাশে দেখে রে চাঁদ ওই নীল আকাশে উঠল চাঁদ আজ ওই নীল আকাশ দেখ রে চাঁদ ওই নীল আকাশে উঠল চাঁদ আরও নূতন ও পুরানো গজল বা ওয়াজ পেতে সার্চ করুন ডাব্লিউ ডাব্লিউ ডাব্লিউ ডট অ্যানিবাস ডট ইন